আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু তোমারি গোড়া এই পৃথিবী দেখে তোমাকে দেখার মনে স্বপ্ন জাগে তোমারে গড়া এই পৃথিবী দেখে তোমাকে দেখার মনে স্বপ্ন জাগে তোমারে গড়া এই পৃথিবী দেখে তোমাকে দেখার মনে স্বপ্ন জাগে অপরূপ সৃষ্টি দেখি বারবার অপরূপ সৃষ্টি দেখি বারবার শুকর মালিক হ্যাঁ পরবর দিগার শুকর মালিক হে পরবর দিগার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু কারো সহযোগিতা ছাড়া পৃথিবীটা গড়েছ তুমি উপরে নীল আসমান নিচে এই সবুজ ভূমি কারো সহযোগিতা ছাড়া পৃথিবীটা গড়েছ তুমি উপরে নীল নিচে এই সবুজ ভূমি কারো সহযোগিতা ছাড়া পৃথিবীটা গড়েছ তুমি উপরে নীল নিচে এই সবুজ ভূমি চন্দ্র তারা হাসে ওই দূর আকাশে চন্দ্র তারা হাসে ওই দূর আকাশে চন্দ্র তারা হাসে ওই দূর আকাশে করুণার চাদরে ঢাকা যে তোমার হে পর্বর দিগার হে পর্বর দিগার হে পর্বর দিগার হে পর্বর দিগার আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু তোমারই গোড়া এই পৃথিবী দেখে তোমাকে দেখার মনে স্বপ্ন জাগে তোমার গড়া এই পৃথিবী দেখে তোমাকে দেখার মনে স্বপ্ন জাগে তোমার গড়া এই পৃথিবী দেখে তোমাকে দেখার মনে স্বপ্ন জাগে অপরূপ সৃষ্টি দেখি বারবার অপরূপ সৃষ্টি দেখি বারবার শুকর মালিক হে পরবর দিগার শুকর মালিক হে পরবর দিগার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু পাহাড়ই সবুজ ঘেরা দিলে কত গাছ গাছালি ভোরে ওই গান গেয়ে যায় সুরে সুরে পাক পাখালি পাহাড়ই সবুজ ঘেরা দিলে কত গাছ গাছালি ভোরে ওই গান গেয়ে যায় সুরে সুরে পাক পাকালি পাহাড় ওই সবুজ ঘেরা দিলে কত গাছ গাছালি ভোরে ওই গান গেয়ে যায় সুরে সুরে পাক পাকালি শ্রুতি মধুর গানে ডাকে তোমারি নামে শ্রুতি মধুর গানে ডাকে তোমারি নামে শ্রুতি মধুর গানে ডাকে তোমারি নামে হৃদয় নয়নে চাই তোমারি দিদার হে পরবর দিগার হে পরবর দিগার হে পরবর দিগার আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমারই গোড়া এই পৃথিবী দেখে তোমাকে দেখার মনে স্বপ্ন জাগে তোমারে গোড়া এই পৃথিবী দেখে তোমাকে দেখার মনে স্বপ্ন জাগে অপরূপ সৃষ্টি দেখি বারবার অপরূপ সৃষ্টি দেখি বারবার শুকর মালিক হে পর্বর দিগার শুকর মালিক হে পর্বর দিগার আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু